প্রিয় দর্শক শ্রোতা ইউনিভার্সাল ভিশন আয়োজিত মাহে রমাদান উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকা আমাদের আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদান পরিকল্পনা আমরা ভালো করেই জানি যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হলে মানুষকে যদি অল্প সময়ে বা সুনির্দিষ্ট সময়ের মধ্যে অনেক কাজ করতে হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পুজতে হয় তাহলে সেখানে পরিকল্পনা করাটা জরুরি আপনাদের কাছে হয়তো মনে হবে যে রমাদান একটি মাস যেখানে আমরা ইবাদত করব রোজা রাখব এর জন্য পরিকল্পনা কি দরকার কিন্তু না আমরা জানি রমাদানের অনেকগুলো পরিচয় আছে তা আমি পরিকল্পনার প্রয়োজনীয়তা এবং পরিকল্পনা কিভাবে করতে পারি এটা নিয়ে আমার একটা অভিব্যক্তি আপনাদের সামনে তুলে ধরব লক্ষ্য একটি সেটা হলো রমাদানকে যেন আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠতম সময় হিসাবে ব্যবহার করতে পারি রমাদান থেকে উপকার নিতে পারি তো সেটা বলার আগে রমাদানের একটু ছোট্ট পরিচয় জেনে নিই কোরআন কারিমের ভাষায় সোরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন যে শাহরুর রমাদান আল্লাদি উংসিলা ফিহিল কোরআন হুদাল্লিনাস অবাইনা তিমিনাল হুদা অল ফুরকান এল আখির এলায়াম সুপ্রিয় দর্শক শ্রোতা এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে রমাদান হচ্ছে একটি মাস এটা আরবি বছরের আমরা জানি যে বারো মাসে এক বছর আরবি বছরের নবম মাস আমরা এটা সবাই জানি কোরআনের ভাষায় এই মাসে মানে এই রমাদান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে এই মাস যে পাবে সে যেন রোজা রাখে এবং এই আয়াতের মধ্যে রমাদান মাসের টোটাল বিধানটা দিয়ে দেওয়া হয়েছে আপনারা সবাই অবগত আছেন তো আসুন আমি পরিকল্পনা বলার আগে সংক্ষেপে মাসের পরিচয়টা যদি আমরা রিকালেক্ট করি একটু স্মরণ করে নিই তাহলে পরিকল্পনা গ্রহণটা সহজ হবে তো কি হলো এই মাসটা রমাদান হচ্ছে আরবি মাসের নবম মাস আর কি মাস আমরা রমাদানকে সিয়াম সাধনার মাস হিসেবে জানি আমরা রমাদানকে জানি কোরআন অবতীর্ণের মাস কোরআন নাজিলের মাস আমরা রমাদানকে জানি এটা কিয়ামুল লাইল ও তারাবির মাস আমরা রমাদানকে জানি এই তেকাফের মাস আমরা রমাদানকে জানি সাবি কদরের মাস আমরা রমাদানকে জানি কোরআন চর্চার মাস আমরা এও জানি এটি কিস্ততা সাধনের মাস ইবাদত বন্দিগি করার মাস রহমত বরকত এবং মাগফেরার ধন্য মাস তাকোয়ার মতো অনন্য গুণ সৃষ্টির মাস মানব চরিত্রে যেটি সর্বোত্তম চাহিদা যেটি মানবীয় মানদণ্ডের জন্য সর্বোচ্চ মানদণ্ড হিসাবে যেটি গৃহীত হয়েছে সেই তাকুয়া সৃষ্টির শ্রেষ্ঠতম সময় শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমাদান সর্বোপরি রমাদান হচ্ছে প্রশিক্ষণের মাস এমনইতর রমাদানের অনেক পরিচয় আমরা ইতোমধ্যেই জেনেছি এবং যে পরিচয়গুলোর প্রত্যেকটি পরিচয়ের সাথেই কোরআন এবং সন্ন্যার ই রয়েছে দলিল রয়েছে বক্তব্য রয়েছে তো আসুন এই সংক্ষেপ পরিচয়ের পরে রামাদান পরিকল্পনা আমার মূল আলোচনায় আসছে পরিকল্পনা কেন দরকার আমি আগেই বলেছি যে পরিকল্পনা দরকার কোনো অতি মূল্যবান মহামূল্যবান কোনো জিনিসের ব্যবহার বা সেই জিনিসের মাধ্যমে সর্বোত্তম উপকার পাবার সর্বোচ্চ উপকার পাবার জন্য মানুষ পরিকল্পনা করতে হয় একটা কথা আছে যে প্ল্যান অর পেরিস তুমি যদি পরিকল্পনা করো নতুবা ধ্বংস হও অর্থাৎ পরিকল্পনা হচ্ছে কোনো সময় বা কোনো কাজের বা কোনো জিনিস থেকে সর্বোত্তম উপকার পাবার একটি অন্যতম প্রধান নিয়ামক তো পরিকল্পনা তাহলে আমরা বুঝছি যে পরিকল্পনা গ্রহণের গুরুত্ব অত্যধিক এবং পরিকল্পনা বলতে আমরা যেটা জানি যে পরিকল্পনা হচ্ছে কোনো কাজ বাস্তবায়নের জন্য পূর্ব পরিকল্পিত পূর্ব নির্ধারিত ওই পদ্ধতি যে পদ্ধতি অবলম্বন করলে ওই কাজটি সহজতর মানে সহজভাবে করা যায় সুন্দরভাবে করা যায় তার ফলাফলটা সর্বোত্তমভাবে সর্বোচ্চভাবে কমপক্ষে অধিকতর বেশি পাওয়া যায় তো নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে রমাদানের মতো এমনই একটি পবিত্র মাস যেখানে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত আছে এবং রমাদানের এই হাজারো পরিচয়ের মতো সময়কালকে অবশ্যই পরিকল্পনা করে আমাদের ব্যবহার করতে হবে তো আজকে আমাদের এই রমাদানের এই মুহূর্তে আমরা নিশ্চয় যারা আপনারা টিভির সামনে আছেন আমি সহ আমাদের সবার জন্যই এই মাসকে নিয়ে একটি পরিকল্পনা হওয়া দরকার তো পরিকল্পনার মধ্যে কি কি জিনিস থাকতে পারে আমি আপনাদেরকে গতানুগতিক পরিকল্পনা না বলে রমাদান কেন্দ্রিক কয়েকটা জিনিস আমি উপস্থাপন করতে চাই সেটা হলো একটি হচ্ছে মানসিক প্রস্তুতি দরকার নবী সাল্লাহ সাল্লাম রমাদান আসার আরও দুই মাস আগে অর্থাৎ রজব থেকেই দোয়া করতেন এটা ছিল নবী সাল্লাহামের মানসিক প্রস্তুতির নমুনা সে দোয়াটা কি আল্লাহ বারিক লানা ফি রাজাব সাবান অবাল্লিগনা রমাদান যাই আল্লাহ এই রজব এবং সাবান মাস এই মাসের বরকত আমাদেরকে দাও আর আমাদেরকে রমাদানের ওই পবিত্রতম মুহূর্ত ওই বরকতময় মাসে পৌঁছাবার ওই সুবর্ণ সুযোগ নেবার সুযোগ মানে সামর্থ্য দাও এ দিয়ে আমরা বুঝতে পারি যে মানসিক প্রস্তুতি নবী সাল্লাহ সাল্লাম রমাদানের আরও দু মাস আগ থেকে গ্রহণ করেছেন তাহলে নিশ্চয় আমরা প্রত্যেকটি রোজাদার মুসলিমের জন্য এমনটি করেছি যে আমরা রজবকে অতিক্রম করেছি শাহবানকে এখন অতিক্রম করেছি যে রমাদানের প্রস্তুতি নিয়ে আমাদের মানসিক প্রস্তুতি আমরা নিয়েছি তো এটা তো সময় যেহেতু রমাদান পেয়ে গেছে আর মানসিক প্রস্তুতি নেওয়ার আর সময় এবারের মতো আমাদের কাছে নেই এবারে আসেন রমাদানের দ্বিতীয় প্রস্তুতি সেটা হচ্ছে রোজা রাখতে হলে শুধু মানসিক প্রস্তুতি যথেষ্ট নয় শারীরিক প্রস্তুতি লাগবে শারীরিক প্রস্তুতি কি যে রোজা ফরজ কিন্তু আপনার রামাদানের রোজা বা সিয়াম ফরজ হচ্ছে ফরজের অন্যতম একটা শর্ত হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে তো শারীরিক সুস্থতা অর্জনের জন্য বা সুস্থ থাকার জন্য আপনার আমার সর্বাত্মক প্রস্তুতি প্রচেষ্টা থাকতে হবে যেমন ধরেন একটা আমার শারীরিক সামান্য কিছু ডিস্টার্ব আছে সমস্যা আছে আমি রমাদানের আগেই ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আমরা রেডি থাকবো যেমন ধরেন সফরে যাওয়ার আগে একটা লোকের গাড়িতে উঠলে বাহনে উঠলে বমি আসে সে কি করে সফরের আগে ওষুধ খেয়ে নেয় আগ থেকে এত ঘন্টা আগে খাবার একটু কম খায় যেন রাস্তায় বমি না হয় সব সুস্থ মতো গিয়ে তার লক্ষ্যে পৌঁছতে পারে ঠিক আমরাও আমাদের সফরের আগে যেমন একটা প্রস্তুতি নিই তেমনি রমাদানের মতো এরকম একটি পবিত্রতম মাস মহামূল্যবান সময় আসছে আমরা শারীরিকভাবে প্রস্তুতি নেব অসুস্থতা থাকলে সুস্থ হবার চেষ্টা করব আবার এমন কোনো খাদ্যাভ্যাস এমন কোনো আচরণ এমন কোনো কাজ রমাদানে রাখবো না যে কাজটা আমাকে রমাদানকে মানে অধিক মনোযোগ দিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ মনোযোগের সাথে পালন করতে বাধা দিতে পারে এভাবে আমরা শারীরিক সুস্থতা শারীরিক প্রস্তুতি আমরা নিতে পারি এরপরে আসে অর্থনৈতিক প্রস্তুতি অর্থনৈতিক প্রস্তুতি কি আমাদের দেশের সব মানুষই কিন্তু সারপ্লাস আয় করে না অর্থাৎ তার আয়ের এমন আয় করে না যে রমাদানে উপার্জন না করলে চেষ্টা না কাজ না করলে চলবে বিধায় যাদের অধিকতর আয় আছে তারা আবার এক মাসে কাজও বন্ধ করতে রমাদান বলেনি তাহলে আমরা কি করব যারা সারপ্লাস আয় করেন যারা সচ্ছল মানুষ তারা রমাদানের কাজকে নিজের জন্য সহজ করে নেবেন অন্য মাসের চেয়ে বৈষয়িক কাজকে একটু কমিয়ে দেবেন কারণ চব্বিশ ঘন্টা সময় তো আর আমার আপনার জন্য বাড়বে না আমার আপনার শারীরিক কাজের ক্যাপাসিটি সামর্থ্য তো বাড়বে না ফলে রামাদানে যদি আমি আপনি অধিক ইবাদত করতে চাই তাহলে অবশ্যই অন্যান্য কাজকে কমাতে হবে হ্যাঁ এই কাজটা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সামর্থ্য দিয়ে এটা কমাবো আর যাদের মানে দিন এনে দিন খেতে হয় অথবা উপার্জনের উপরেই তার পেট চলে তাকে তো অভুক্ত থেকে রোজা রাখা যাবে না সন্তান সন্ততি আছে পরিবারে সদস্যরা আছে নিজেকে বেঁচে থাকার কথা আছে তাদের কি করতে হবে তাদেরকে এই মাসের জন্য পূর্ব থেকে যদি কিছু সঞ্চয় করার সুযোগ থাকে যে এই মাসে আমি আট ঘন্টার কাছে ছয় ঘন্টা পরিশ্রম করব দুইটা কাজ করি সেখানে দুইটা কাজকে একটু কমিয়ে কমিয়ে করব। এইভাবে মানে আগ থেকে একটা প্রস্তুতি রাখতে হবে যদি প্রয়োজন হয় প্রয়োজন না হলে তো আছে আলহামদুলিল্লাহ আমার দেশের সরকার রমাদানে সকল চাকরিজীবীর জন্য সময়কে সহজ করে দিয়েছে অফিস আওয়ারকে রিশিডিউল করে কমিয়ে দেয় ব্যবসায় প্রতিষ্ঠান সহ সব জায়গায় একটা অনুভূতি সৃষ্টি হয়েছে একটা চেতনা আমাদের হয়েছে যে রমাদানে কাজকে কমিয়ে নেওয়া কেন মানুষেরা রাতে তারাবি আদায় করবে ঠিক মতো সালাত আদায় করবে রোজা রেখে একটু শারীরিক উইকনেস আছে সেটা কাটাতে যেন পারে যাই হোক আমার পক্ষ থেকে প্রত্যেক রোজাদারের পক্ষ থেকে যেন আর্থিক কারণে রমাদানে ইবাদত পালনে বাধা হচ্ছে এই দিকগুলো সামর্থ্যের মধ্যে ম্যানেজ করি না এই চেষ্টাটা করতে হবে তারপরে কি আছে অন্যান্য প্রস্তুতি যেমন আমরা বিভিন্ন কাজ দৈনন্দিন রেগুলার কাজ করি তারপরে ইরেগুলার কাজ আমাদের কাছে আসে এই সামাজিক কাজ রাষ্ট্রিক কাজ নানা ধরনের কাজ আছে এটা খেয়াল রাখতে হবে যে এই কাজগুলো যতটা পারা যায় ম্যানেজ করে রমাদানের আগে পরে করা তাহলে হবে কি যে রমাদানে আমরা অধিক সময় এর জন্য রমাদানের আমাদের কাজের জন্য দিতে পারবো এই জিনিসগুলো বলার পরেই আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে রামাদানে আমরা কি কি কাজ করব। আসুন রামাদানে আমরা অধ্যয়নগত কাজ করব। আমরা কর্মগত কাজ করব। আমরা অন্যান্য কাজ করব। তো প্রথমে আসা যাক যে রামাদানে আমরা প্রথম যে দিকটা করতে চাই এটা আমার ই হলো যে একটা পাত্রে আপনি যদি বিশুদ্ধ পানি বা বিশুদ্ধ খাবার দিতে চান আপনার অতিথিকে দিতে চান অথবা নিজে খেতে চান তাহলে কি করবেন পাত্রটা আগে পরিষ্কার করে নিতে হবে ইভেন আমিও যদি খাবার খেতে চাই তাহলে আমার নিজের হাতটা আমি না ধুয়ে খাই না কারণ হাতে যদি ময়লা থাকে আর ময়লা হাত দিয়ে আমি আমার হাত দিয়ে আমার পেটে আমি খাবার দিতে চাই না কারণ হাতটা পরিষ্কার করাটা শর্ত তো রমাদানে আমাদের একটা পরিকল্পনা থাকা দরকার যে আমাদের চিন্তায় আমাদের কর্মে আমাদের অভ্যাসে যে পাপগুলো আছে যে খারাপ কাজগুলো আছে এইগুলো পরিত্যাগের প্রথম পরিকল্পনা আমরা গ্রহণ করব কারণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে অপবিত্র সব সবচেয়ে প্রতিগন্ধময় মানে খারাপ জিনিস হচ্ছে পাপ যে কাজ করলে যে চিন্তা করলে পাপ হয় সেই চিন্তা সেই অপবিত্র কাজ থেকে আমরা দূরে থাকব আমরা কিন্তু পায়ে গোবর লাগলে তাড়াতাড়ি পরিষ্কার করতে চাই পায়ে অন্য কিছুর বিষ্ঠা লাগলে না ধোয়া পর্যন্ত তৃপ্তি পায় না ধুলাবালি লাগলে না ধোয়া পর্যন্ত তৃপ্তি পায় না এটা হলো বাহ্যিক অপবিত্রতা কিন্তু মানব চরিত্রের মানবিক অপবিত্রতা সর্বোচ্চ হচ্ছে পাপ বা গোনা তো রমাদানে আমরা শুরুতেই এই পরিকল্পনা গ্রহণ করব যে আমার মধ্যে মিথ্যা বলার অভ্যাস আছে আমার মধ্যে ঘুষ খাওয়ার অভ্যাস আছে আমার মধ্যে সলচাতুরি করার অভ্যাস আছে আমার মধ্যে মানুষ ঠকানোর অভ্যাস আছে এই যে খারাপ এগুলো সবগুলো কবিরা গুণ আমার মধ্যে বাবা মার সাথে দুর্ব্যবহার করার অভ্যাস আছে আমার মধ্যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার অভ্যাস আছে এই যত ধরনের খারাপ অভ্যাস আছে অর্থাৎ গোনা হয় এমন চিন্তা অভ্যাস আছে এই সবগুলো আমি রমজানের শুরুতে আল্লাহর কাছে সাহায্য চাইবো যে আল্লাহ আমি আমার চিন্তাকে পবিত্র করতে চাচ্ছি আমি আমার অভ্যাসকে পবিত্র করতে চাচ্ছি তুমি সাহায্য করো এবং আমার চিন্তায় এই খারাপ দিক আছে হিংসা আছে বিদ্বেষ আছে জিঘাংসা আছে আমার কাজের মধ্যে এই খারাপগুলো আছে এবং আমি জানি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের মধ্যে কি কি খারাপ গুণ আছে এইগুলোকে আমরা রমাদানের শুরুতেই আমরা ই করব তালিকা করে নেব নিজে নিজে এটা প্রকাশ দরকার নেই এই তালিকাটা আমরা আমার মহান রবের কাছে তুলে ধরবো যাই আল্লাহ তুমি সামর্থ্য দিয়েছো এরম পবিত্র মাস গোনাভামের মাস বরকতময় মাস আমার জীবন থেকে আমার চিন্তা থেকে এই খারাপগুলো তো আমি দূর করতে পারিনি জীবনের এতটা বছর চলে গেল কেউ তিরিশটা রমজান করেছেন কেউ পঞ্চাশটা কেউ ষাটটা রমজান পার করছেন পাঁচটা দশটা তো আছেই আমাদের বাচ্চারা খুব ছোট বয়স থেকেই করছে কিন্তু আমি আপনি দেখেন যদি চিন্তা করি আর যদি বলি যে আমি তো আমার জীবনের চল্লিশটা রমজান পার করলাম কিন্তু আমার জীবনের চল্লিশটা দোষ তো দূর করতে পারলাম না সেই ছোটবেলা থেকে মিথ্যা বলি এখনো ছাড়তে পারলাম না আমি মানুষকে ফাঁকি দেওয়া ছাড়তে পারলাম না খাদ্যে ভেজাল দেওয়া ছাড়তে পারলাম না মানুষের ক্ষতি করার চিন্তা ছাড়তে পারলাম না নামাজি রেগুলার পড়া ছাড়তে পারলাম না মসজিদ জামাত বাদ দিয়ে নামাজ পড়া এটা জামাতে গিয়ে পড়া অভ্যাস করতে পারলাম না জাকাত যথাযথভাবে দেওয়ার অভ্যাস করতে পারলাম না এইভাবে কোরআন এবং সন্না বর্ণিত কাজকে নির্দেশকে অমান্যের কারণে আমরা যে সমস্ত কবিরা গোনা যে সমস্ত গোনায় লিপ্ত আছি এই গোনাগুলো থেকে বাঁচার তালিকা করে আল্লাহর কাছে শুরুর দিন থেকেই আমাদের প্রার্থনা হওয়া দরকার যে আয় রব তুমি সাহায্য করো আমার জীবন থেকে এই জিনিসগুলোকে দূর করো এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু ওই যে বললাম হাত না ধুয়ে খেলে যেমন পেট খারাপ করবে অপরিষ্কার প্লেটে খাবার দিলে ভালো খাবারও কিন্তু আপনার মেহমান খাবে না সেই জন্য এই পবিত্রতা অর্জনটা হলো আমার প্রথম পরিকল্পনা থাকবে দ্বিতীয় পরিকল্পনা কি থাকবে রমাদানে আমাদের অধ্যয়ন পরিকল্পনা অধ্যয়ন পরিকল্পনা কি প্রথম পরিকল্পনা হবে যেটা কোরআন নাজিলের মাস আমি কোরআনকে জানবো কোরআন দিয়ে আমার জীবন শুরু হওয়ার কথা ছিল আমি পারি নাই সৌভাগ্যবান যারা তারা পেরেছেন অধিকাংশেই যারা পারেননি তারা কোরআনকে অধ্যয়ন করবেন কোরআন পড়বেন কোরআন বুঝে পড়বেন কোরআনের কথাগুলো আমার জীবনে কি আছে আর কি নেই আমার পরিবারে কি আছে কি নেই আমার সমাজে কি আছে কি নেই আমার দায়িত্বের পরিসরে কি আছে কি নেই এইগুলো মিলিয়ে দেখব অর্থাৎ অধ্যয়ন পরিকল্পনায় রমাদান মাসে আমার প্রথম কাজ থাকবে কোরআন জানা কোরআন মানতে চেষ্টা করা কোরআনকে তেলাওয়াত করা বেশি বেশি তেলাওয়াত করা এবং তেলাওয়াত যেহেতু আমরা অনারব আমাদের যাদের অর্থ জানা নাই কোরআন বুঝি না পড়ে তাদেরকে অবশ্যই অর্থসহ পড়ে বোঝার চেষ্টা করব অর্থ ছাড়া পড়লে যে আপনার সবাব পাবেন না সেটা আমি বলছি না কিন্তু আমি বলতে চাচ্ছি অর্থসহ না পড়লে আপনি কোরআন কিভাবে মানবেন কোরআন যদি আপনি না বুঝেন তাহলে কোরআন দিয়ে আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করবেন সেজন্য অবশ্যই আমরা পর্যায়ক্রমিকভাবে যে যে আমার দশটা ছোড়া মুখস্থ আছে বিশটা ছোড়া মুখস্থ আছে এই বিশটা ছোড়ার অর্থকে আমি জানতে চেষ্টা করব। আমার ফাতেহা মুখস্থের বয়স চল্লিশ বছর অথচ আমি আজ পর্যন্ত ফাতেহা কি বললো আমি জানি না পৃথিবীতে এইরম আশ্চর্য জনক অবস্থা আমার মনে হয় মুসলিম জীবন ছাড়া কমই আছে সেজন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের কাছে সবিনয়ে যে অনুরোধ করতে চাই সেটা হচ্ছে কোরআন নাজিল মাস রমজান রমাদানে আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক হবে অধ্যয়নের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে বুঝে পড়ার মাধ্যমে জীবনকে মিলিয়ে নেবার মাধ্যমে কোরআনের সাথে কোরআনকে আমরা জানব কোরআনকে বুঝতে চেষ্টা করব বুঝে বুঝে এবং নিজে শিখব অন্যকে শেখাবো নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন খায়রুকুম্বাং তা আল্লামান কোরআন ও আল্লামা যে কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখা সে হচ্ছে তোমাদের মধ্যে উত্তম তাহলে আমরা জানি না যারা তারা জানবো আর যারা জানি তাদের দায়িত্ব হবে অন্যকে শেখাবার চেষ্টা করা অর্থাৎ রমজান মাসটা রমাদান মাসটা হবে আমাদের কোরআন শেখা এবং চর্চার মাস এইটাই আমার অধ্যয়নের আওতা বা প্রস্তুতির মধ্যে আমি বলতে চাচ্ছি আরেকটি কি জিনিস আছে কোরআনের আয়াত দিয়ে আমার আপনার কলিজাকে যতটা ভরে ফেলতে পারি সেই জন্য কোরআনের আয়াত কোরআনের সোরাগুলোকে প্রতিদিনই একটা করে যদি আমি আয়াত মুখস্ত করতে চেষ্টা করি তাহলে দেখবেন তিরিশ দিনে তিরিশটা আয়াত মুখস্থ হয়ে গেছে একটা ছোট্ট ছোড়া যদি মুখস্ত করতে চেষ্টা করি দেখবেন রমজানে পাঁচ দশটা ছোড়া মুখস্ত হয়ে গেছে আবার আরেকটা কাজ আমরা করব সেটা হলো অনেক মুখস্ত আয়াত বা সুর আমরা ভুলে গেছি সেইগুলোকে মেমোরাইজ করব এবং কোরআনের অংশকে মনে রাখার জন্য উত্তম পথ হচ্ছে নামাজের মধ্যে সেইগুলো তেলাওয়াত করা আমরা পাঁচটা বার নামাজ পড়ছি ফরজ সোননাথ নফল বেতের নামাজ পড়ছি এই নামাজে আমরা যে সুরাগুলো পড়ি আমাদের ওই নতুন মুখস্থ করা আয়াতগুলো পড়লে দেখবেন যে আপনার মুখস্থ জিনিস আর ভুল হচ্ছে না তাহলে কি কি বললাম কোরআন রমাদানের অধ্যয়ন পরিকল্পনা হবে প্রথম কোরআন অধ্যয়ন পরিকল্পনা কোরআনকে তেলাওয়াত করব বুঝে পড়ব জীবনের সাথে মেলাতে চেষ্টা করব কোরআনকে মুখস্থ করতে চেষ্টা করব কোরআনের ভুলে যা ভুলে যাওয়া আয়াত এবং সুরাগুলোকে বেশি বেশি নামাজের মধ্যে এমনি তেলাওয়াত করে সেগুলো আবার মনে রাখার চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা এই কথার মধ্য দিয়ে আমি কিন্তু এটা বলছি না যে একজন ছাত্র যার পরীক্ষা আছে যে নিয়মিত পড়ালেখা করে তার পড়া ছেড়ে দিতে হবে একজন ব্যবসায়ী তার ব্যবসা ছেড়ে দেবে একজন গৃহিণী তার রান্না ছেড়ে দেবে না সব কাজ করবেন বেঁচে থাকার জন্য যা আছে সবগুলো করবেন করার পরে তার মধ্য থেকে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে সবচেয়ে প্রয়োজনীয় হিসাবে একটু সময় বের করে নিতে হবে সেটা সকালে হতে পারে সেটা দুপুরে হতে পারে দিনের সুবিধাজনক সময় আমরা সেটা বেছে নেব এ গেল অধ্যয়ন পরিকল্পনা আসুন রমাদানে আমার ইবাদতের পরিকল্পনা কি হবে হ্যাঁ রমাদান ইবাদতের পরিকল্পনা হবে প্রথম পরিকল্পনা হবে যে আমি ফরজ সালাদগুলোকে জামাতের সাথে আদায় করব। ছেলেরা মেয়েরা বাসাতে সময় মতো পড়বেন আমাদের মায়েদের বোনদের মেয়েদের একটা অভ্যাস আছে সেটা হলো এমনভাবে জোহর নামাজ পড়েন যাতে জোহর পড়ে একই অজুতে জায়নামাজ থেকে না উঠে আসর পড়া যায় আবার আসর এমনভাবে পড়ে যা দিয়ে একটু হলেই আবার মাগরীব চলে আসে এটা না ঠিক সময় মতো নামাজগুলোকে ফরজ সালাদগুলোকে আমরা আদায়ের চেষ্টা করব ছেলেরা মেয়েরাও সময় মতো বাসায় নামাজ পড়তে আর একটা হচ্ছে লাইল রমাদানে যত বেশি পারা যায় রাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়াতে হবে তারাবির নামাজ পড়বেন দয়া করে তারাবির নামাজের আট বিশ নিয়ে গোলমাল করবেন না যার মনে চায় আট পড়বেন যার মনে চায় বিশ পড়বেন আরও বেশি পড়বেন কেমন লাইল আল্লাহ নবী যেটা করতেন সেটা করবেন কিন্তু এটা নিয়ে যেন আমাদের মধ্যে মানে বিশৃঙ্খলা হানানের মতো হারাম কাজে লিপ্ত না হয় আর একটি কি হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেকবার করা রামাদানে ইবাদতের চিন্তা বলতে আমি এই সংক্ষেপে এগুলো বলতে চেষ্টা করছি এরপরে রামাদানে বেশি বেশি আমালে সালে করার চেষ্টা করা যে কাজগুলো ভালো মানুষের কল্যাণে পৃথিবীর কল্যাণে সৃষ্টির কল্যাণে আপনি বেশি বেশি কাজ করতে চেষ্টা করবেন ফরজ একটি ফরজ সত্তরটির মর্যাদা লাভ করে একটি নফল ফরজের মর্যাদা লাভ করে সেই মাসে তো বলার অপেক্ষা রাখে না যে আমরা কি মনোযোগে কত তাড়াতাড়ি ইবাদতে নিজেদেরকে নিমগ্ন করব আর দান সাদাকার পরিকল্পনা করবেন নবী সাল্লাহ আলাইসাল্লাম দানের অবস্থা তিনি এমনি ছিলেন পৃথিবীর মানুষদের মধ্যে সর্বোচ্চ দানশীল তারপরেও তার দানের অবস্থাটা ছিল বাতাসের গতির মতো বাতাসের প্রবাহের মতো ছিল তো সেই জন্য আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন তারা তো জাকাত দেবেনি তারা তো তাদের সুনির্দিষ্ট দান করবেনই এর বাইরেও গরিব দুঃখী অভাবী যা আছে তাদেরকে দেবেন নিজ আত্মীয় থেকে শুরু করে প্রতিবেশী দূরের মানুষ দেশের মানুষ দেশে যেখানে পারেন আপনি মানুষের জন্য আপনার হাতকে ওদার করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের কাছে সবিনয়ে যে কথাগুলো বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে এই যে রমাদানের মতো মহামূল্যবান পবিত্র সময় আমাদের কাছে আসছে এই সময়ের সর্বোচ্চ ব্যবহার করার জন্য আপনি পরিকল্পনা যদি গ্রহণ করে থাকেন ভালো আর না হলে আজকেই পরিকল্পনা গ্রহণ করুন আপনি কতটুকু অধ্যয়ন করবেন কিভাবে প্রতিদিন আপনার দিনের শুরু এবং শেষ হবে আপনি কতটুকু ঘুমাবেন কতটুকু কাজ করবেন আর কতটুকু আবাদতে ব্যস্ত থাকবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং জীবনের সর্বশ্রেষ্ঠ রামাদান হিসাবে রামাদানকে পালনের সামর্থ্য দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা